بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله الله الله فلا فلا مضل له له له ومن يضلل هادي وأشهد وأشهد أن أن لا لا إله إلا وحده شريك محمدا عبده ورسوله صلى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق پاتی حق تقاته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 রজব মাস একটি গুরুত্বপূর্ণ মাস যেই চার মাসে জাহেলিয়াতের জামানা থেকে আরবের লোকেরা যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতেন সেই চার মাসের বিতর্কার এটা একটি মাস মক্কার লোকেরা এই মাসকে রাজাবু মুদার মোজার গোত্রের রজব মাস বলে উল্লেখ করত কারণ মক্কার কাফেরেরা তাদের সুবিধার্থে যুদ্ধের সুবিধার্থে মাসকে শেষ করে ফেল মানে যেই চার মাসের যুদ্ধ নিষেধ সেই চার মাস তারা নিজেরা সুবিধা মতো নির্ধারণ করে নিত মানে যখন যুদ্ধ করার সুবিধা হয় সেই মাসকে তারা নিষিদ্ধ মাস হিসাবে নির্ধারণ করে নিত যারই ফলশ্রুতিতে মক্কার জাহেলি আরবদের কাছে রজব মাস একাধিক ছিল মানে কোন সময় সাওয়াল মাসকেও রজব মাস হিসাবে গণ্য করে ওই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকে কোন সময় সাবান মাসকেও সাওয়াল মাস তো মহরম আর জুলহিজা রজ চারটা এরকম সুবিধাজনক ভাবে এটা করে নিত এখনো কিন্তু ওরকম হুজুরেরা করে থাকে রামাদান মাস আসবে দেখবেন যে আহ্লাদিসদের আগেই আদান হয়ে গেছে ফজরে সর্বনাশের মাথায় বাড়ি বলে কি মানে আমরা সাহাবি খেতেই আছি কিন্তু তাদের আদান দেওয়া সারা কত পাংচুয়েল কত অ্যাডভান্স কত ফাস্ট সুপার ফাস্ট রামাদান মাসটা চলে যাওয়ার সাথে সাথে সূর্যের তাপ পিঠে না লাগা পর্যন্ত ওদের ফদর হবে রমাজান মাস আসবে ইফতারি খেতে খেতে খেতে খেতে খেতে হলকুম পর্যন্ত খাবে পনেরো বিশ মিনিট ধরে খাবে মাগরীবের জামাত শুরু করার কোনো ব্যাপারই নেই কোনো সেনই নেই কিন্তু রমাদান চলে যাওয়ার পরে মোয়াদ্দিন আজান দিয়ে মিনারা থেকে নামতে দেরি পারে না যে আর একজনকে দিয়ে একামত দিয়ে জামাত শুরু করে দেয় মাগরীবের টাইম খুব শর্ট সন্ন্যত পরা যায় না টাইম দেওয়া যায় না হুটোপাটা করে কেউ উজু করছে আর কেউ যায় আছে ওই অবস্থায় জামাত শুরু হয়ে গেছে হুজুর রমাদান মাসে পনেরো মিনিট দেরি করা গেলে অন্য মাসে যায় না কেন হুজুর রমাদান মাসে এত ভোরে ফজরের আজান দেওয়া গেলে অন্য মাসে যায় না কেন লোকেরা যে জিজ্ঞেস করে না ওই জন্য নিজেদের সুবিধা মতো বানিয়ে নেয় মক্কার জাহেলি আরবের লোকেরা চার মাস যুদ্ধ নিষেধ তো ঠিক আছে আল্লাহ তোমার দেওয়া চার মাস যুদ্ধ থেকে আমরা বিরত থাকলাম কিন্তু মাসটা আমরা নিজেদের সুবিধা মতো নির্ধারণ করি সুবাহ আল্লাহ এই জন্য হাদিসে এসেছে রাজাবু মুদার রসম বললেন যে মুজার গোত্রের লোক যেই রজব মাসকে রজব মাস গণ্য করে ওই রজব মাস আরাম রসলাম হাদিসে বলে দিলেন যে মুজার গোত্রের লোকেরা যেই রজব মাসকে রজব মাস বলে গণ্য করে সেই রজব মাস আরাম যাতে আর বিকল্প কথা বলার সুযোগ না থাকে আল্লাহ আকবর রজব মাস পবিত্র মাস তার পবিত্রতা নিষিদ্ধ মাস হিসাবে সাল্লাম মেরাজে গেলেন এই মাসে মর্মে বর্ণিত যে প্রচলিত কল্পকাহিনী বাজারে চালু আছে একটার উপর আর একটা নিয়ে ফেলবেন না মেরাজ হয়েছে ঠিক আল্লাপাক রসুল্লামকে মেরাজে ডেকে নিয়েছেন এটাও ঠিক কিন্তু কোন মাসে কোন তারিখে এর নির্ধারিত কোন তারিখ উল্লেখ হয়নি কেননা সাহাবায়কে রঙ্গন দিবস পালনে বিশ্বাসী ছিলেন না তাদের কাছে কোন দিবস পালন বলে কোন জিনিস চালু ছিল যার ফলে মেরাজ যে কোন তারিখে কোন মাসে হয়েছে সালাফে সালেহীন দের সাহাবাই আজমাইন তাবে এজাম তাদের জামানা থেকে ক্লিয়ার একটা তারিখ নির্ধারণ করা হয় তারিখ আমাদের দেশে এসে নির্ধারণ হয়ে যায় রসুল্লাহ সাল্লাম বললেন লাইলাতুল কদর কখন হবে আমি জানি না তবে রমাদানের শেষ দশকের বেজরে খুঁজো সাতাশ তারিখ আমাদের দেশে একদম ফিক্সড ওই দিনে ছুটিও ঘোষণা আর ওই দিনে এই তারাবিরও খতম হুজুরেও জানে সাতাশ তারিখে সরকারও জানে সাতাশ তারিখ মানে সরকারেও জানে সাতাশ তারিখে সবে কদর আর হুজুরেও জানে ওই জন্য হুজুরেও খতম করে আর সরকারও ছুটি ঘটনা করে কিন্তু খোদ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ক্লিয়ার কোন নির্ধারিত কোন তারিখ দিয়ে যাননি দিবস পালন ইসলামে বৈধ ছিল না কাজেই এই সবে মেয়েরাজ বলে যে সব এবাদত বন্দেগি বাজারে চালু আছে এর একটারও কোনো ভিত্তি কোরআন হাদিসে না আর একটা হাদিস পাওয়া যাচ্ছে তবে হাদিসের সনদ সহি নয় আল্লাহ বারেক লানা ফি রাজাবা ও ও সনদ সহি নয় কাজে এই দোয়া আমরা পড়ি না যেহেতু সহিদিস দ্বারা সাব্যস্ত নয় আর সহিদিস দ্বারা সাব্যস্ত যে আমল নয় সে আমল আমরা গ্রহণ করতে পারি না মেরাজকে কেন্দ্র করে অনেক ঘটনা অনেক কিংবদন্তি বাজারে চালু আছে একজন ইহুদি মেরাজকে অস্বীকার করল তারপর সেই ইহুদি সওদাগার গোসল করতে গেল গোসল করতে গিয়ে মহিলা হয়ে গেল আর ঘাটে উঠে গেল সেই ঘাট থেকে আর এক সহকার নিয়ে বিয়ে করল তারপরে কত বছর কতটি সন্তান হলো তারপরে ঘুরে এলো আর একদিন গোসল করতে নামলো আবার পুরুষ হয়ে গেল এই ধরনের কত রকমের কিংবদন্তি এই মেরাজ সম্পর্কে বাজারে চালু আছে এগুলির কোনো ভিত্তি নেই মেরাজের শিক্ষণীয় বিষয়গুলি আমাদের জন্য গ্রহণীয় কোন তারিখে ঘোষণা হয়েছে সেটা বিষয় নয় ঘোষণাটা কি ওটা জানতে হবে কোন তারিখে কোরআন নাজিল হয়েছে সেই তারিখ খুঁজে সেই দিন বের করা জরুরি নয় কোরআনে কি নির্দেশ এসেছে সেটা মানা জরুরি মেয়েরাদের থেকে শিক্ষণীয় বিষয়গুলি আমাদের জানা জরুরি أعوذ بالله من الشيطان الرجيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام সুবহান আল্লাহ আশ্চর্য কোন জিনিস দেখলে সুবহান আল্লাহ বলতে হবে আনন্দের খবর শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় দুঃখের খবর শুনলে ইন্নালিল্লাহ বলতে হয় তাজ্জব কিছু দেখলে বড় ধরনের কিন্তু আল্লাহ আকবর আল্লাহ আকবর কত বড় হাতি আল্লাহ আকবর কত বড় পাহাড় পাহাড় এত বড় এই পাহাড় যিনি সৃষ্টি করেছেন তিনি আরো বড় এই হাতি এত বড় হাতিকে যিনি সৃষ্টি করেছেন তিনি আরো বড় আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রেও আমাদের দেশে বেদাত পরিলক্ষিত হয় জোরে জোরে সবাই সমস্যারে বলুন সুবহান আল্লাহ এ বলাও যায় নাই সমস্যারে বলাও ঠিক নয় আর একটা হলো না তাকবি তারপর আর একজন বলবে আল্লাহ আকবর আবার কেউ বলবে লিল্লাহে তাকবির এরকম নয় রসুলের জামানায় কাব্বার আর রাসুল্লাহ আফা কাব্বার না রসুল্লাহ নিজে আল্লাহ আকবার বললেন আমরাও আল্লাহ আকবার বললাম তাহলে যিনি আগে বলবেন তিনি বলেন আল্লাহ আকবর আর শ্রোতারাও তার সাথে আল্লাহ আকবর বলবেন তবে সমস্বরে নয় যেসব জায়গায় সরবে সেসব জায়গায় সরবে বলবে আর যেসব জায়গায় নীরবে নীরবে বলব সব তাজবি সরবে নয় যেমন তালবিয়া হজের তালবিয়া লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আল্লাহ সারি কালা লাভবাইক এলে জোরে সমস্বরে সরি জোরে উচ্চ স্বরে কিন্তু সমস্বরে না যার যারটা সেই সে করবে আল্লাহ আকবর সুবহান আল্লাহ খতিম সাহেব বলবেন বক্তা সাহেব বলবেন বক্তার সাথে সাথে জনগণ বলতে পারে তবে যার যার মতো সেই সেই বলবেন নীরবে সমস্বরে আরো জোরে বলেন আরে কথা কয় না কে কথা বলেন কথা বলেন বলেন ঠিক কিনা আরে আমি খুদবা দেবো তুমি ঠিক বলবা কেন তুমি ঠিক বলার অধিকার যদি রাখো তুমি খুদবা শুনতে আসো কেন শ্রোতা ঠিক বলে দিবে তারপর আমার বক্তব্য ঠিক হবে শ্রোতার সমর্থন এটা গণতান্ত্রিক সমর্থন আদায় ঠিক কিনা বলে পাবলিক বলছে ঠিক মানে শ্রোতা ঠিক বলবে তারপরে বক্তা ঠিক হবে জি না আমি যেটা হাদিস বলবো ওটা ঠিক আপনি যেটা বুঝেছেন ওটা ভুল আপনার ভুল চেঞ্জ করে নি খতিব খোদবা দিবেন সেই হাদিস অনুযায়ী পাবলিক ঠিক বলবে না বেঠিক বলবে এটা কি আরে কথা কয় না কেন আজকাল বক্তা বাড়াইছে এরকম আরে কথা কর কথা কর কথা কর আরে করে বলেন কথা কন কথা কন কথা কন পাবলিক কথা বলবে তারপর ওনার খোদবাটা ঠিক হবে ওনার বক্তৃতাটা ঠিক হবে যাই হোক সবাই বলুন সুবহান আল্লাহ এটা বলা হবে না সুবহান আল্লাহ বক্তা বলবেন যার যার মতো মনে মনে বলবেন আল্লাহ পাক নিজেই সুবাহানা শুরু করছে তাজ্জবজনক জিনিস দিয়ে সুবাহান আল্লাহ দিয়ে শুরু করতে হয় আল্লাহ নিজেই মেরাজের বর্ণনা সুবাহানা দিয়ে শুরু করছে কারণ মেরাজের ঘটনাটাই আশ্চর্য ঘটনা سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام পবিত্রতা সেই আল্লাহ যে আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করালেন রাত্রি যোগে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু যে মসজিদুল হারামের চতুর্দিকে বরকত রেখেছে মসজিদুল হারাম বাইতুল মাকদেশ বা মুকাদ্দাস দুটাই বলা যায় বাইতুল মাকদেশ অথবা বাইতুল মুকাদ্দাস বাইতুল মাকদেশ যেখানে অগণিত নবী রসুলদের আগমন ঘটেছিল এবং অগণিত নবী রসুলগম চিরনিদ্রায় শায়িত আছেন শেষ শেষ রসুল্লাহ সাল্লাম মেরাজ করেছেন ওই বায়তুল মাকদেশ থেকে বায়তুল মাকদেশ হল সাল্লামের আমাদের যেমন এয়ারপোর্টে যায় গাড়িতে উঠতে হবে এয়ারপোর্টে যায় গাড়িতে উঠতে হবে এখান থেকে উঠার কোনো সুযোগ নেই এয়ারপোর্টে যেতে হবে সাল্লাম মেয়েরাজের গাড়িতে সোয়ার হলেন ঊর্ধ্বালোকে আরোহণ করার জন্য ওটা বায়তুল মাকদেশ থেকে سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام আসরা ইউসরি ইসলাম মানে রাত্রি যোগে ভ্রমণ করানো আল্লাহ পাক নবীকে ভ্রমণ করালেন নবী সালাম একা একা ভ্রমণ করেননি যেহেতু একা একা করেননি কাজে কিভাবে গেলেন এটা আর জিজ্ঞাসার প্রশ্ন থাকে না লাইলাম মিনাল মসজিদুল হারাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রি যুগে ভ্রমণ করলেন এই অংশের নাম হল ইসরা আর ঊর্ধ্বালোকে যে আরোহণ করলেন এই অংশের নাম হল মেয়েরাজ ইসরা এবং মেয়েরাজ দুইটা পাঠ বাইতুল্লাহের হারাম থেকে বাইতুল মাকদেশ পর্যন্ত যাওয়াটা ইসরা আর বাইতুল মাকদেশ থেকে ঊর্ধ্বালোকে আরোহণ করাটা হল মেয়েরাজ রাত্রি যোগে ভ্রমণ করালেন মেরাজের ঘটনা আশ্চর্যজনক আল্লাপাক সুবাহানা দিয়ে শুরু করলেন আশ্রা আল্লাহ ভ্রমণ করালেন নবী সালাম একা একই ভ্রমণ করেননি আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন রসুল্লাহ সাল্লামের জামানাতেও বিভ্রান্তি মক্কার লোকদের ভিতরে ছড়িয়ে পড়ল মক্কার কাফেরেরা বলা শুরু তোদের নবী যা উল্টা পাল্টা কয় এগুলি আর টেকে না সমাজে কি বলে নবী আমাদের বলে দেখো তো বায়তুল মাকদেশে যেতে দুই মাস লাগে সেই বায়তুল মাকদেশ পর্যন্ত গেলেন গিয়ে আমার উর্ধালোকে আরোহণ করলেন জান্নাত জাহান্নাম সব দেখে ঘুরিয়ে এলেন এত অল্প টাইমে এটা কি করে সম্ভব যেতেই তো লাগে দুই মাস যার যেমন বুঝ সাঁচে দাঁড়িয়ে রাখে মোষ মক্কার কাফেরেরা জানে যে একে প্রশ্ন করলে আর উত্তর দিতে পারবে ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলো তো দেখি বাইতুল মাকদেশের জানালা দরজা কয়টি নবী সালাম চিন্তিত হয়ে পড়লেন আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী চিন্তা করো না আমি স্যাটেলাইট আমার কুদরতি স্যাটেলাইট ক্যামেরা সেট করে দিছি আরে পিস টিভিতে স্যাটেলাইট চালু করার আগে এ বিষয় নিয়ে গবেষণা হয়েছে পর্যালোচনা হয়েছে তারপরে স্যাটেলাইট ব্যবহার আমরা করেছি তার আগে নয় স্যাটেলাইট সর্বপ্রথম আল্লাহ চালু করলেন আল্লাহ আলাবুল আলমিন বায়তুল মাকদেশের উপরে স্যাটেলাইট কুদরতি স্যাটেলাইট ক্যামেরা চালু করলেন আর নবী সাল্লাম বাইতুল মাকদেশের জানালা দরজা সব মক্কায় বসে বসে দেখলেন আর গুনে গুনে নবী সাল্লাম বলে দিলেন কাফেরদেরকে এতটি জানালা এতটি দরজা কাফেরদের আর বলার কিছু থাকলো না কিন্তু তবুও তারা ইমান আনলো না বন্ধুগণ এখন তো আলেমন আমাদের দলিল শুনলে হাসি পায় আমাদের ছাত্ররা জবাব দিচ্ছে আমরা শুধু দেখছি আমরা জবাব দেওয়ার জরুরত মনে করছি কেউ গরুর বাম দিয়ে দলিল দিচ্ছে চার মাধাবের দুঃখ দলিল এতটুকু বোঝে না যে চার বাম দিয়ে এক জিনিস বের হয় আর তোমার মাঝাবে যে চার রকম মাসলা বের হয় এটা সব মেলে না তো আর চার মাঝাবের দুধ যে এক জায়গায় গরুর কাছেও তো একটু শিক্ষণীয় শিখা উচিত গরু তো চার মাঝাব মানে না গরু তার বাসুরকে বলে না বাবারে তুই এক বান খা আর এক বান খাস না কারণ তুই যেই মাঝাবের সেই বান খা তা তো বলে না দলিল কত সুন্দর সুবাহান আল্লাহ কোরআনের হাফেজ মুফতি আলেম এলেম আছে দুটা আয়াত করে তর্জমা করলেই তো হয়ে যায় বক্তব্য তা না করে ওই পাকিস্তান হিন্দুস্তান ক্রিকেট খেলা নিয়ে অমুক পীর সাহেব লাফায় কেন লাফানোর দলিল আশ্চর্য হয়ে যাচ্ছে পৃথিবী সে তো গেল যাদেরকে আমরা সমাজে বেদাতি মনে করি বা বেদাতের সহযোগী মনে করি তাদের ভিতর থেকে এটা পেয়ে গেল পেতে পেতে পেতে পেতে এখন যাদেরকে আমরা সঠিক পথের কাণ্ডারি মনে করতেছি তারাও এখন নাকি কবরের আদাব দেখায় দিচ্ছে শোনায় দিচ্ছে কবরের আদাব কোন ব্যক্তির সাথে আমাদের কোনো আক্রোশ নাই কোন ব্যক্তির সাথে কোনোদিন আমাদের দ্বন্দ্ব নেই ব্যক্তির কথার সাথে দ্বন্দ্ব ব্যক্তির আকিদার সাথে দ্বন্দ্ব সে যদি আমার বাপও যদি হয় আর যদি মেশিন দিয়ে কবরের আদাব শোনায় দেয় তাকে কেউ অধিকার দিল কবরের আদাব শোনা কেন শোনাবে সে এখন কেউ প্রশ্ন করবেন যিনি করেছেন তাকে যায় নসিহত করেন চমৎকার যুক্তি ইমাম সাহেব ভুল করবে তো ইমামের বাড়িতে গিয়ে বলে আসেন ইমাম সাহেব ভুল করবে নামাজে বলবেন কোথায় বাড়িতে যায় বলে আসবেন যাই ইমাম সাহেবকে বলবেন যে হুজুর আপনার এই কেরাতে এই জায়গায় ভুল আছে ঠিক করেনি নামাজ হবে তো নাকি নাকি গত তারিখে আপনার রুকু একটা কম হয়েছে বা শেষদা একটা কম হয়েছে নামাজ হবে তো লোকমা কখন দেবেন জনসমক্ষে মুক্তাদির সামনে লোকমা দিতে হবে মুক্তাদির সামনে ভুল হয়েছে লোকমা মুক্তাদির সামনে দিতে হবে ইন্টারনেটে বেঁচে গেছে জাহিলিয়াত সেই জাহেলিয়াতের লোকমা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 মধ্যে কোনো সন্দেহ নাই এই কেতাব দিয়ে কি হয় মুত্তাকিনদেরকে হেদায়েত করা হয় হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদেরকে এই কেতাব হেদায়েত করে মুত্তাকিন না হতে পারলে কেতাবের হেদায়েত পাবে না সে মোত্তাকিন হওয়ার গুণাবলী কি হবে বিল الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون মক্কার কাফিরদের সামনে নবী মোহাম্মদ সাল্লাম বাইতুল মাকদেসের জানালা দরজা গুনিয়ে গুনিয়ে দেখালেন তবুও তারা বিশ্বাস করল আবু বকর সিদ্দিক কি বললেন সিদ্দিকে আকবর এবনে কোহাফা রসুলের প্রিয়তম কোন সাহাবি দিনের তরে কে আর এমন উজার করে দিল যা কিছু সবই আল্লাহ আকবর জীবনে যা ছিল সব উজার করে দিয়েছিল সিদ্দিক আকবর দালিকাল কিতা রাই বাফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গয়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে কোরআনের হেদায়ত পেতে হলে কোরআন থেকে হেদায়ত নিতে হলে মুক্তাকিন হতে হলে সর্বপ্রথম কাজ হল গায়েবী বিষয় কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সেটা সঙ্গে সঙ্গে অকপটে মেনে নিত সিদ্দিক আকবর মেনে নিলেন বললেন যে আল্লাহ নবী বলেছেন যে সাত আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে এসেছেন এটা নবী বলেছেন তো বলে হ্যাঁ নবী বলেছেন নবী মিথ্যা কথা বলেন না নবী অনুমান করে বলেন না নবী আল্লাহর ওহি সারা কথা বলেন না নবী যেহেতু বলেছেন অতএব ঠিক তা আমার ব্রেনে ধরুক আর না ধরুক আমার বিবেকে কুলাক আর না কুলাক আমার আর গবেষণা করার দরকার আমি বিশ্বাস করে নিলাম অকবর কবরে আজাব হবে এই বিশ্বাস যদি আপনার না আসে কবরের আজাব আবার শুনায় তারপরে মানুষকে বিশ্বাস করাতে হবে এই গায়েবের বিশ্বাস যদি না থাকে সে মুত্তাকি হতে পারে নাই মুত্তাকির প্রথম গুণ তার ভিতরে নেই আর মুত্তাকির প্রথম গুণ যার ভিতরে নেই কোরআন থেকে সে নসিহত নিতে পারবে না কোরআন তাকে হেদায়ত করতে পারবে না কাজেই গায়েবের বিষয়ে বিশ্বাস করাটাই প্রথম জরুরি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু মেরাজের ঘটনা শোনার সাথে সাথে অকপটে বিনা দ্বিধায় মেনে নিলেন আমাদের কেউ গায়েবী বিষয় বিনা দ্বিধায় মেনে নিতে হবে গায়েবী বিষয়ে অতিরিক্ত কোনো কথা অতিরিক্ত বুঝা গায়েবী বিষয়ে কোনো গবেষণা চলবে না কারণ এটা গবেষণার ঊর্ধ্বের ব্যাপার এটা মানুষের বিবেক বিবেচনা মানুষের ক্ষুদ্র ব্রেনে গায়েবী কোন বিষয় নিয়ে মানুষ ফাইনাল সিদ্ধান্ত দিতে পারবে বন্ধুগণ নবী সাল্লাহ আলহ্লাম অর্ধালোকে আরোহণ করলেন আল্লাহ নির্দেশে সেখান থেকে পাঁচ অক্ত সালাত প্রথমে পঞ্চাশ অক্ত দেওয়া হয়েছিল পরে কুমাতে কুমাতে পাঁচ অক্ত কমিয়ে পাঁচ অক্তই স্থির রাখা হলো ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد আমার কাছে কথার পরিবর্তন হয় না আমি বান্দার গতি বিন্দু মাত্র জুলুম করি না আল্লাপাক বলছেন যে আমার কাছে কথার কোনো পরিবর্তন হয় না পঞ্চাশ সালাতের নেকি পঞ্চাশ রেখে দিলাম আর ডিউটি পাঁচ অক্ত করে দেওয়া হল নবী সাল্লাম প্রত্যেক আসমানে আরোহণ করলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন নবী রসুলদের সাথে কথা হল বাইতুল মাকদেশের জামাতে সালাত আদায় হল মেয়েরাজের বিশদ ঘটনা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষণীয় বিষয় রয়ে গেছে যেগুলি আমরা পাঠ বাই পাঠ আলোচনার মাধ্যমে আমরা পরবর্তী খোদবা সমূহে পর্যায়ক্রমে আলোচনায় আনব ইনসা আল্লাহ মেরাজ সম্পর্কে আর একটি হাদিস বলেই আপাতত আজকের মতো সমাপ্তি দিতে চাচ্ছি রসুল্লাহ সাল্লাম বললেন তুতরুনি কামাতরাত হাদিসের ব্যাখ্যা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ সাময়িক প্রেক্ষাপটে এসে যাচ্ছে পহেলা বৈশাখ পহিলা পহেলা বৈশাখ আপনি সুভান আল্লাহ করে মসজিদে চোখের পানিতে বুক ভাসাবেন আর আপনার ছেলে মেয়ে গিয়ে লালে লাপ্পা দিবে আপনি মনে করেন যে আমি জান্নাতি আমি মুসলিম কেমন মুসলিম হব পহেলা বৈশাখ সংস্কৃতি দেশাচার এটা দেশাচার সংস্কৃতি এইগুলির নামে মুসলিম সমাজে জাহেলিয়া কুহুরি ব্রাহ্মণ্যতন্ত্র সুকৌশলে চাপিয়ে দেওয়ার অপকৌশলে সূর্য ওঠার সময় সালাদ করা হারাম ইসলাম হারাম করে দিয়েছে কারণ সূর্যের পূজারীদের সাথে এই সালাতের যেন সাদৃশ্য না হয় সূর্য ওঠার সাথে সাথেই নগ্ন পায়ে যে বটের মূলে গিয়ে পহেলা বৈশাখকে সাধুর সম্ভাষণ জানাবে আর ওই সেরেক মিশ্রিত গান এসো হে বৈশাখ বৈশাখের আসার ক্ষমতা আছে চাল ধোয়ার পানি নেই ডাল ধোয়ার পানি নেই হরিচন্দ্র গোপাল রে ধীরে ধীরে ম্যাক সাইরা দেয় ছোটকালে আমরাও দেখেছি ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি না হলে করেছে চাল ধুয়ার পানি নেই ডাল ধুয়ার পানি নেই হরিশ্চন্দ্র গোপাল রে ধীরে ধীরে ম্যাগ চাইলাম কালো ম্যাগে ধুরুম ধারুম দুধু ম্যাগে পানি না খাইতে জলম গেল দেরে আল্লাহ পানি আগে হরিচন্দ্র গোপালের কাছে ম্যাগ চাওয়ার পরে এবার আল্লাহর নামে চাই পর হুজুরও এক কোরআন তেলাবাদ করে সব অনুষ্ঠানগুলি অনেক সময় উদ্বোধন করে দিয়ে আসে হুজুরও যেমন হুজুরের অনুষ্ঠানও তেমন এই জাহিলিয়াতের সাথে আপনার ছেলে মেয়ে এক হতে পারে না সব কিছু বাদ দিয়ে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল মঙ্গলের একমাত্র অধিকারী আল্লাহ ছাড়া কেউ নয় মঙ্গল শোভাযাত্রার সাথে ইসলামের কোনো কানেকশন নেই দেশাচারের নামে আপনি এগুলি চালাতে পারেন না যারা মুসলিম তারা চালাবে এটা তাদের ব্যাপার কিন্তু মুসলিম ঘরের সন্তান সেখানে যাবে আর আপনি অভিভাবক হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করবেন এটা হতে পারে আল্লাহ নবী ইসলাম বলছেন মান দাবি দাওয়াল জাহিলিয়া জাহিলিয়াতের স্লোগান যারা দেয় জাহিলিয়াতের দাওয়া যারা করে দাবি যারা করে জাহেলিয়াতের স্লোগানে যারা বিশ্বাসী হয় ফাইন্নাহু মিন জুসাই জাহান্নাম তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত রসুল্লাহাম বলছেন মুসলিম যদিও সে সালাত আদায় করে সিয়াম পালন করে এবং নিজেকে মুসলিম বলে মনে করে তার এই মনে করার কোন দাম আল্লাহর কাছে অক্টোপাসের মতো জাতিকে আঁকড়ে ধরেছে আপনার আমার ছেলে মেয়েকে বাঁচাতে হবে বলেন জাতি বাঁচে না তো আমি বাঁচবো কি করে আল্লাহ বলছেন কু আর কুচাক মারে তুই বাঁচাকে ও পরিবারকে বাঁচা নিজে বাঁচো পরিবারকে বাঁচাও আপনি তো আগে বাঁচেন আমি তো আগে বাঁচি তারপর আমার পরিবারকে আমি বাঁচানোর চেষ্টা করি আপনার পরিবারকে আপনি বাঁচানোর চেষ্টা করেন পরিবার ডুবে গেল তো আমি বেঁচে লাভ কি আগেও বলেছিলাম আবার আজকেও বলেছি লঞ্চ ডুবির সময় এই আয়াতটা খুব আমল হয় যখন লঞ্চ ডুবে যায় তখন যার যার মতো ইয়ানফসি ইয়ানফসি করে বাঁচার চেষ্টা করে তখন বলে না যে আমার ছেলে ডুবে গেল আমি বেঁচে থেকে লাভ আছে কি আমার ছেলেকে বাঁচাতে পারলাম না আমিও মরে যাও বলে বলে না আল্লাহ তাই বলছেন যে লঞ্চ ডুবির সময় যেমন হ্যাঁ? হ্যাঁ যেমন আমরা করে থাকি আল্লাহ রাব্বুল আলমিন ঠিক অনুরূপ ভাবে যেন আমাদেরকে শিখাতে চাচ্ছেন যে কুয়ার ফুসাকুম তুমি আগে বাঁচো ওয়াহলিকুম পরিবারকে বাঁচাও নিজে না বাঁচলে পরিবারকে বাঁচানো সম্ভব নয় ওমা আলাইন বালক আকুল কৌলি হাজা আস্তাফরুল্লাহ আলী ওয়ালাকুম আলাই সাহিল মুসলিমিন ফাস্তাফরুল